এত ভালো মেয়ে ছিল দুনিয়ার জমিনে যখন ছিল সারা মহল্লায় এমন ভালো মেয়ে একটাও ছিল না সে তো বলেছে মহল্লায় আর আমি তো বলবো এখন সারা ভারতবর্ষে এরকম একটা মেয়ে নেই মেয়েটা এত ভালো ছিল কিন্তু জাহান নামে কেন মেয়েটা জাহান নামে একটু লিগ্যাল পয়েন্ট আপনারা খুঁজুন তো মেয়েটার গুণগুলো বলি তার দোষটা কি একটু খুঁজে দেখুন ওই মেয়েটা পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করতো রমজান মাসের রোজা রাখত আর বহু চাঁদে চাঁদে নফল রোজাও রাখত ইয়া রসুল আল্লাহ মধুর সুরে কুরমন ওই মেয়েটা তেলাওয়াত করত এবং তসবি তেলাওয়াত করত মাঝে মধ্যে জেকে রাজগারও করত এক কথায় আল্লাহর ইবাদতে ডুবে থাকতো তাহলে মেয়েটা কেন জাহান নামে আপনারা হয়তো বলবেন ও স্বামীর কথা শোনে না হয়তো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই মেয়েটা স্বামীর খিদমত করত স্বামীর আঙুলের ইশারাই চলতো স্বামীর বড় সম্মান করত শ্বশুর শাশুড়ি মুরব্বী যারা থাকতো তাদেরও বড় আদব করত হুকুমের গোলামি করত এই মেয়েটা বড় ভালো মেয়ে ছিল তাহলে কেন জাহান নামে আপনারা হয়তো বলবেন ও মনে হয় দান ধ্যান খুব একটা করে না ইয়া ইয়া এই মেয়েটার ভেতরে এত গুণ ছিল এর অন্তরটা এত নরম ছিল যখনই খেতে বসতো এই মেয়েটা যখনই খেতে বসতো আমরা ফের রেস্তারা দেখেছি এই মেয়েটা খেতে বসতো কিছু কিছু দিন এমনও দেখেছি হঠাৎ লুকমা তুলতে যাবে দরজায় আওয়াজ হলো মেয়েটা দরজাটা খুলে দিয়ে দেখলো একটা ফকির এসেছে ভিকারি এসেছে ভুক্ষা এসেছে আহারে এই মেয়েটা নিজের মুখের নাওয়ালা মুখের লুকমা ওই প্লেটের মধ্যে সাজিয়ে সুন্দর করে তাকে মোহাব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে তাকে পেট পুরে খাইয়ে দিল নিজে সারা দিন না খেয়ে পড়ে থাকলো শুধু তাই নয় তাই নয় অনেক হয়তো দেখা গেছে অনেক সময় এক গর্ভধারিণী মা প্রসব যন্ত্রণায় ছটফট করছে এই মেয়েটার মনে এত দয়া এত মায়া তার খবর নিয়ে দেখলো যে তার পাশের বাড়ির মেয়ের সঙ্গে তার ঝগড়া তাই তার কাছে কেউ যেতে চাইছে না এই মেয়েটার নিজের বাড়ির কাজকাম ফেলে রেখে বাড়ির উপর দিয়ে বাড়ির উপর দিয়ে টপকে টপকে তার কাছে পৌঁছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে বলতো এই তো গো মা এই তো আমি এসে গেছি আর তোমার কোনো চিন্তা নেই এই বলে নিজের হাতে সমস্ত দায়মার কাজটা সম্পন্ন জন্য করত খালাসকন্যা হিসাবে সমস্ত কাজ সমাধা করে বাচ্চাকে ধুইয়ে মুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মায়ের কোলে দিয়ে আসত বদলে কিছু চাইত না কত ভালো মেয়ে বলুন তো এই মেয়েটার বাড়িতে পাড়ার যে কোনো ছেলে যেত কচি বাচ্চা এতিম বা গরিবের কোনো ছেলে যেই যাক না কেন কাউকে না খাইয়ে ছাড়তো না প্রত্যেকের জন্য আহারাদির ব্যবস্থা করে রাখতো বাড়ির যে কোনো ছেলে পুলে বা পাড়ার যে কোনো বাচ্চারা গেলে প্রত্যেককে আদরের সঙ্গে খাইয়ে ছাড়তো এত ভালো এত ভালো মেয়ে এতিম দুঃখীর সহায় আহ তাহলে সে কেন জাহান নামে একটাই শুধু দোষ তার ছোট্ট একটা কারণ এই যে মেয়েটা এই মেয়েটা এইরকম মেয়ে একটাও এই এলাকায় আছে ভাই একটাও নেই এত ভালো মেয়ে কিন্তু ওই মেয়েটাও জাহান নামে কেন একটা অন্যায় ছোট কি এতিম দুঃখীর সহায়তাই সে কাজ লাগিত কিন্তু এই ঝগড়া হলে কারো সাথে সে খোঁটা দিয়ে নিত ও সুযোগ পেলে নিজের গুণের কথা বলে আদায় করে নিত এক্সাম্পল উদাহরণ একটা যায় যায় ঝগড়া হচ্ছে তখন এ তখন ঝগড়া করতে কথা বলছে তুই আমার সাথে ঝগড়া করছিস বেনামাজি বেকুরানি বেইমান মেয়ে কথা তার মানে ই নামাজ পড়ে বলে কোরআন পড়ে বলে ওকে বেনামাজি বেকুরানি বেইমান বলে নিল একটা ছেলেকে ডাকছে বাবা গাছে দুটো নারকল পেড়ে দে তো বাপ সে তখন বলছে চাচি আমি যে স্কুল যাব তখন বলছে ও যখন খেতে পেতিস না আমার বাড়িতে পান্তা খাবার তারা পড়ে থাকতিস আর এখন তার স্কুল হয়েছে না মানে পান্তা খাইয়েছিল বলে তাই বলে নিল এইভাবে সুযোগ পেলে নিজের গুণের কথাটা বলে নিত আমার আল্লাহ আর সে আজিম থেকে হাসে আর ভাবে আচ্ছা তুই তাহলে এইটা উপকার করেছিলি ওর কাছ থেকে উপকার পাওয়ার জন্য ওর কাছে নাম পাওয়ার জন্য দুনিয়ার মানুষের কাছে প্রশংসনীয় হওয়ার জন্য আমি আল্লাহ আমার জন্য নয় তাই ওই দুনিয়াতেই তোর নাম হয়ে গেল আমার কাছে আর কিচ্ছু নাই সেই জন্য আমরা যা করব ভাই আল্লাহকে খুশি করার জন্য করব ও মায়েরা বোনেরা যেটা আপনি করেছেন অন্যের উপকার করেছেন আল্লাহকে খুশি করার জন্য করেছেন কোনো বান্দাকে যেন বলবেন না বললে আদায় হয়ে যায় সেই জন্য ওই মেয়েটা এই রকম ছিল এ তিমি দুঃখীর সহায়তাই সে কাজ লাগিত ঝগড়া হলে কারো সাথে সে খোঁটা দিয়ে নিত বাইরে সে উপকারী আরে ভেতরে অহংকারী এমন ছিল সেই নারী আহার যে হয় দোজখেরি বলেন সরকার দুজাহান সন ও দুলারি এমন ছিল সেই নারী আহার যে হয় দোজখেরি এই যে ছয়টা নারীর কথা বললাম হে আমার মায়েরা বোনেরা আপনারা এই ছয় রকম গুণা থেকে বেঁচে থাকবেন এই ছয়টা দলের কথা মনে রাখবেন পুরুষরা পাঁচ পুরুষের কথা মনে রাখবেন নারীরা ছয় নারীর কথা মনে রাখবেন আল্লাহ যদি বাঁচায় হায়াত যদি থাকে ইনশাল্লাহ আবার আপনাদের এখানে আসা হবে আবার মোলাকাত হবে আবার আপনাদের সমাজের জন্য কি প্রয়োজন তা আসলাম হাবিব বাকি আট মাস ভাববে আপনারা হয়তো মনে করেন আসলাম হাবিব এত টাকা কেন নেয় ও দোস্ত আমি যে এ ছাড়া এই গবেষণা ছাড়া এই কোরআন হাদিস আর এই তথ্য সংগ্রহ ছাড়া আর যে আমার কোনো কাজ নেই গো এই যে তিন মাস চার মাস যা হোক জলসা করে বেড়াই বাকি আট মাস যে ঘরে বসে থাকি শোনা তাই আপনারাই তো সহযোগিতা করছেন আমাকে বেশি বেশি পয়সা দিয়ে আপনারা সহযোগিতা করছেন আসলাম হাবিব এ তথ্য তুমি বার করো বাকি আট মাস তোমার হুজরায় তোমার কুড়ে তোমার ঝুপড়িতে তুমি আট মাস ধরে তথ্য সংগ্রহ করো আমরা চার মাস তোমাকে দিয়ে প্রচার করিয়ে আমরা দিন ইসলামের আদর্শে যাতে করে বেশি করে মানুষকে আহ্বান করা যায় তার জন্যই আমরা আছি তোমার পেছনে তাই অকুল যা আল হক ওয়াজ হাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা আল্লাহ বলেছেন হক সব সময় আগিয়ে থাকবে বাতিল পরস্ত হবে আমাকে এই উচ্ছেদ করার জন্য এই বাজার থেকে আমাকে সমূলে ধ্বংস করানোর জন্য শুধু সাধারণ মানুষ কেন বেশি বেশি করে লেগেছে আলেম রায় এই বক্তারাই লেগেছে তারা চাইছে আসলাম হাবিব উচ্ছেদ হয়ে যাক শেষ হয়ে যাক দোস্তরা আমার আমি তো কাউকে জোর করে বলিনি আমাকে দাউদ করো আমাকে দাওত না আমি তো কোথাও বিনা পয়সায় আসিনি যে আমার একটু কথাবার্তা তোমরা শোনো অনেক বেশি পয়সা চার্জ করি তবু মানুষ কিন্তু চায় কেন চায় আমি তো কাউকে অনুরোধ করিনি কোথাও সারা বাংলার বুকে আমার দালাল পোষা নেই যে অমুক সাহেবের কাছ থেকে আপনি এই দালালি নেবেন আর আমার দাউদ ধরিয়ে দেবেন না কোথাও সারা বাংলার নেই তবু মানুষ কেন চায় শিক্ষিত ভাইয়েরা তার মূল্যায়ন করে দেখেছেন অতএব আমার পেছনেও ষড়যন্ত্র করছে মানুষ একটা ষড়যন্ত্রের কথা শুনলে আপনি আশ্চর্য হবেন অবাক হবেন ভাইজান আমার আল্লাহ বলেছেন হক আগিয়ে থাকে বা বাতিল পেছিয়ে থাকে তাই সে গ্রুপটা অবশ্য পেছিয়ে গেছে একটা গ্রুপ তৈরি হয়ে গিয়েছিল একটা মানে কম্পিউটারে ফেলে একটা বাজে ক্যাসেট করে আসলাম হাবিবের মুখের সাথে মুখ মিলিয়ে দিয়ে প্রচার প্রসার করিয়ে তারা জানাতে চাইছিল যে আসলাম হাবিব কত খারাপ এবং নোংরা তার ক্যাসেট খবরদার মানুষ যেন না কেনে কিন্তু সে হাওয়া গুড়িয়ে গেছে যারা করেছিল তারা গুটিয়ে গেছে আল্লাহ আসলাম হাবিবকে ঠিক হকের উপরে জিন্দাবাদ রেখেছে দোস্তরা আমার এ আপনাদের মতো মুরব্বীদের দোয়া আল্লাহ প্রমাণ করে গেলেন যে হক যেখানে আগিয়ে থাকবে বাতিল বাধা দিতে পারে কিন্তু বাতিল সেটা শেষ করে দিতে পারবে না তাই আসলাম হাবিব আগিয়ে চলেছে বাতিলরা শেষ করে দিতে পারেনি আমার করেছে আগামীতে আপনাদের কারোর করতে পারে তাই হকের পথে সব সময় আঙুল তুলে দেখাবেন না হককে সব সময় পেছনে লাথি দেখাবেন তাহলেই আল্লাহ খুশি হবে যা আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের কাছে এই দাওয়াত দিয়ে রাখলাম ভাইজান আমার এবারে শেষ করার আগে মোনাজাত করার আগে একটা জিনিস আল ফিতনা তো অসাধ্য মিনাল কতল ফেতনা সৃষ্টি করা কতল করার থেকেও নিকৃষ্ট কাজ ফেতনা সৃষ্টি করা কতল করার থেকেও নিকৃষ্ট কাজ তাই আমি একটু সালাম পড়ব কেন আপনারা মনে করবেন না খুব আজীব হয়ে গেছে পড়তেই হবে কিন্তু পড়লে আমি একটু ফায়দা মনে করে নিয়েছি ফায়দাটা কি আর দোয়াও মুখুল ইবাদত দোয়া হচ্ছে হার ইবাদতের মাথা দোয়া হচ্ছে ইবাদতের মাথা ও ভাই যান একটু পরেই যে দোয়াটা হবে যদি মানুষ ঘুমে ঘুমে আল্লাহ আল্লাহ এই করে তাহলে কেমন এই ইমাম সাহেব হয়তো বলছে আল্লাহ গো বহুত বড় বড় গুণা করেছি মুক্তাজি তখন বলছে আল্লাহ আমিন তার মানে গুণাগুলোই কবুল করে লাও কি তাই হয় না কারণ ও কি ও তো শোনার মানসিকতাই নেই যে ইমাম কি বলছে তা আমিও যে দোয়া করবো শোনার মানসিকতা তৈরি করার জন্য ঘুম ছাড়াতে হবে দোস্তরা আমার তাই আমি আপনাদেরকে সঙ্গে করে নিয়ে একটু সালাতু সালাম পড়ব তাতে করে ফায়দা কি আপনাদের যাদের একটু ঘুমের আভাস এসে গেছে অলরেডি দুটোর সময় আর কি জেগে থাকতে পারে মানুষ তবুও আমি তো দেখতে পাচ্ছি না কারো চোখ বন্ধ আছে বলে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ শকর রাতের পর রাত দেখেছি কাউকে চোখ বন্ধ দেখিনি ভাই আমার তবুও অনেক সময় হয় চোখ চেয়ে হয়তো আছে কিন্তু ব্রেন কাজ করছে না সেজন্য যখন একটু আমরা সালাম পড়ব তখন দেখা যাবে আমাদের অনেকের ব্রেন ওয়াশ হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে শেষ বেলায় এবার কেরাত হয় কেরাত তো আগে হয় আমি ভেবেছিলাম এদের আমি ভেবেছিলাম এদের এখানে আগামী বছর এবছর তো ধরা গলা শোনে আমি ভাবছিলাম এই গলা ধরা গলা হ্যাঁ, no, no, no. العظيم এর সঙ্গে শখ মিটেছে ভাইজান আমার মনের দিক থেকে খুশি নয় সেই জন্য আমি বুঝেছিলাম একটা কেরাত পড়ার গলা আজকে নেই না হলে প্রত্যেক জলসাতেই তো প্রথমে কেরাত পড়ি তবু আপনাদের এইসব অন্যায় আবদারগুলো আমার ভালো লাগছে তো আপনারা জ্ঞানী শ্রোতা এইরকম অন্যায় আবদার করবেন না আমার তো একটা শরীর এটা তো মেশিন নয় আমার তো একটা গলা আমি যদি গলা যদি ঠিক থাকে আমি বলে আনন্দ পাবো আপনার শুনে আনন্দ পাবেন কেন বলবো না বলতেই তো এসেছি সেই হিসাবে বলতে চাইছিলাম না আপনারা বারবার খালি কেরাত পড়ুন কেরাত পড়ুন এখন এবার আপনারা আজান দেন আজান দেন করছেন এই ভাঙা গলায় আজান শুনতে ভালো লাগবে হ্যাঁ এই হচ্ছে আমার বিচক্ষণ শ্রোতা আলহামদুলিল্লাহ তাহলে এইটা আমার মুরব্বী বাবজানরা আমার বাইরের শ্রোতারা আমার কষ্ট বুঝলেন কমিটির ছেলেরা বুঝলো না গা এরা যদি বুঝতো এদের কাছে আবার আসতাম এরা বুঝলো না আমার কষ্ট যাই হোক আসুন ভাই আমরা একটু সালাতু সালাম পড়ব কারো আপত্তি নেই তো ভাই হ্যাঁ দোস্তর আমার আমাদের একটু হাত পা সতেজ হয়ে যাক একটু শরীরটা সুস্থ হয়ে যাক সালাম রসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা सलावतुल्ला अशरकल बदरू आलैना वख्ताफात मिनहुल बुदूरी मिसला होस निकमा राइना कत्तूया वजहा सुरूरिया नबे सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावा আপনি মালিক কৌসর আপনি अम्बियर सरदार आपने উম্মাতের কান্ডার আমাদের করাবেন উদ্ধার ইয়া নবী या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका नो बिना होए दुनियार ना होए फेरे खुदार হয়েছি উম্মাত আপনার তার তরে শকর বেসুমার ইয়ানবে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা चाहना दुनिया ए आराम चाहना लोक समाजे नाम चाहिए या भी आक्रम पाई जैनो अपनारी पक को दोम या नबे सलाम वालेका या रसूल सलाम वालेका या हबीब सलाम वालेका सलावतुल्लाह अलैका ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাই भेजैरम मेरे दरूद सलाम बरगुसीदा नबी पर अपनी मुदाम ভাইজান আমার একটা গজল গাই হুম গাইব আরে না বললেও গাইব আপনাদের ছাড়তে মন চাইছে না তো কিছু মানুষ ভেঙে যাওয়া উচিত ছিল লোক একটা ভাঙছে একজনে দাঁড়িয়ে না থাকে সবাই বলছেন বসে থাকে সুহান আল্লাহ বাবু বাবু একটু হ্যাঁ আল্লাহ একটা গজল গাই গজলটা আমি রাখি ছাই হিসাবে ছাই কারণ উপরে যদি ছাই না থাকে ভিতরে আগুন থাকবে না তাই আগুনের হেফাজতের জন্য উপরে ছাইটা রাখতে হবে তা পুরুষদের জন্য পাঁচ পুরুষের একটা কথা বলেছি নারীদের জন্য ছয় নারীর একটা কথা বলেছি এবার যুব সমাজের জন্য একটা গজল গেয়ে যাই কি দুনিয়ার রং কেমন দুনিয়ার রং হ্যাঁ ঠিক বলেছে পৃথিবীর রংটা সবুজ কি আসমান থেকে যদি দুনিয়ার দিক দেখা হয় জমিনের দিকে ভাই আমি যখন প্লেনে যাই নিচে দেখতে পাই তখন কি দেখি সবুজ আচ্ছা এই সবুজে দাঁড়িয়ে আকাশটা কেমন দেখায় নীল আর নীল আর সবুজের মাঝখানে এই ফাঁকা জায়গাটা কেমন দেখায় সাদা কিন্তু আমি আমার কলম দ্বারা লিখলাম মনে হয় একটু ভুলই লিখেছি লক্ষ্য করুন তো দুনিয়া আর নাই সাদা এক গোলোক ধাঁদা दुनिया आर नाई सादा ए एक गोलोक धादा सबारी मोन भरा हिंसाए देखा को ज्योति साधा सीधा होए अल्लाह नबीर फिदा था को ज्योति साधा सीधा होए আল্লাহ নবীর ফিদা এই ভারতে তোমার क्या কেন অফিসার প্রফেসর পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশের দুশ্মন চুরি ও ডাকাতে আছে মুসলমানের নাম জঙ্গি হামলা নাকি মুসলমানের কাম মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয় মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয় গান্ধীজির কাতিল কেন নাথুরাম ভাই বুঝে আসেনি কথা কই নারা তো বিদ্যালয় না আরে আচ্ছা, একজন নারায় তকবির বলবে বাকি লোক আল্লাহ আকবর বলবে সবাই যদি নারায়ণ তকবির বলবে তো আল্লাহ আকবর বলবে কে সবাই যদি মুরগি ধরবে তো জবাইটা করবে কে সবাই যদি ছুরির হাতে নিয়ে ঘরে তা মুরগিটা ধরবে কে তো ভাই একজন নারায় তকবির বলবে কে বলবে ঠিক করে নাও আমি নারায়ণ তকবির বলবো আপনার এটা ইনসাফ হলো হ্যাঁ ভাই আগেকারের দিনে লোক গান শুনে শ্রোতারা বলতো আহা আহা আহা এখন লোক আর আহা বলে না বলে গায়ক নিজেই বলছে আহা আহা কি গো হ্যাঁ? আমার ভাইজানের আপনি চাইছেন আমি না রায় বলি কোনো কথা হলো হ্যাঁ? আমার ভাইজানকে আগামী বছর দুটো ব্যাচ দিও কেন ওনার মতো জ্ঞানী আর এদেশে একটাও নেই ডবল ব্যাচ দিও একটা দিয়েছে তার বছর দুটো দেবে হ্যাঁ ভাইজান আমার কে না রায় তকবির দেবে একটা মানুষ নেই যে নারায় তকবির দেবার মতো হ্যাঁ আপনি দেবেন সুবাহ আল্লাহ মাইক্রোফোন ধরে ওইখানে বসবেন শোনেন এ ভাই যদি ভালো হয় নারায় তকবির দেবে যদি ছন্দ বুঝে আসে নারায় তকবির দেবে আর যদি না বুঝতে পারো চুপ করে থাকবে আমি বুঝবো তাহলে আমার ভাইরা বুঝতে পারেনি শেষ করে দিই অফিসারি প্রফেসারি পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশের দুশ্মন চুরি ও ডাকাতে আছে মুসলমানের নাম জঙ্গি হামলা নাকি মুসলমানের কাম মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয় মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয় তো গান্ধীজির কাতিল কেন নাথুরাম ভাই দুনিয়া আর নাই সাদা এ এক গোলক ধাঁধা সবারি মন ভরা হিংসায় সাক্ষী আছে গুজরাট গোধরা পেছে পেছে মুসলিম মারলো কারা কাটরার মসজিদ মাইক হারা বাবরি মসজিদ ভাঙে কোন সেনারা সাক্ষী আছে গুজরাট গোধরা বেছে বেছে মুসলিমে মারলো কারা কাটরা কাটরা মানে কোথা মুর্শিদাবাদ জেলায় দেখে এসছে তো কাটরার মসজিদ মাইক হারা বাবরি মসজিদ ভাঙে কোন সেনারা তবুও বলছে মুসলমান বোমাবাজ আর বোমাবাজ যত যদি মুসলিম হয় বোমাবাজ যত যদি মুসলিম হয় তো জুমার জমাতে কারা বন মেরে যায় দুনিয়া আর সাদা এক গোলক ধাঁদা সবারি মন ভরা হিংসায় থাকো যদি সাদ হয়ে আল্লাহ নবীর ফিদা এই ভারতে তোমার টে কাদায় মুসলমান রাজত্ব করেছে কত বছর পৌনে এক হাজার বছর সাতশো বছর রাজত্ব করেছে মুসলমান এই ভাইজান মুসলমানরা যদি চাইতো ওই বাদশারা যদি চাইতো একটাও মন্দির রাখবো না গির্জা রাখবো না গুরুদুয়ার রাখবো না পৌনে এক হাজার বছরে সব ধুলিসাত করে দিতে পারতো পারতো না হ্যাঁ? আজ সামান্য কয়েক বছর রাজত্ব করে মুসলমানদের কাছ থেকে বাবরি মসজিদ দুভাগ কেড়ে নিলি একটা মুসলমান আর দুটো মুসলিম আছে এই অজুহাতে দুভাগ কেড়ে নিলি তোদের মন এত সংকীর্ণ মন ঠিক ঠিক তোদের রাজত্বে হ্যাঁ? মুসলমান পৌনে এক হাজার বছর রাজত্ব করেছে মন্দির মসজিদ গির্জা গুরুদ্বার সব বহাল তবিয়াতে আছে শান্তি না চাইলে এ মুসলমান আপনারা বলবেন এগুলো আপনাদের উত্তর শিখিয়ে দিয়ে যাচ্ছি আমি তো চলে যাব হয়তো কালি মরে যাব কোন দিন বলতে কোন দিন চলে যাব শুনবেন হঠাৎ আসলাম হইবেন ইন্তেকাল হয়েছে আমার কথাগুলো আপনার চেহেনে থাক ওরা কাগজে লেখে না আপনার মগজে ভরে রাখি কত সন্ত্রাসবাদ কোথায় কোথায় সন্ত্রাস সৃষ্টি করেছে সব সিলিপ আমার কাছে মৌজুদ আছে মৌজুদ আজমল কাশফকে ধরা ধরলো তার সাথে যারা সাতজন অমুসলিম ছিল তাদের ছাড়লো কেন কি জন্য তাদের ছাড়া হয়েছে সেই সব ছবিগুলো নথিপত্র আগামী কয়েকটা দিন পরেই আমি ওখানে পেশ করব আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি এক একটা লোক দুটো করে বন্ধুর সাথে নিয়ে যাবেন আমি তো খারাপ হয়েছি শেষ পর্যন্ত যদি জেলে আমার মৃত্যু হয় তাও গর্বের মৃত্যু হবে বলতে আমি ছাড়বো না ইনশাল্লাহ আগামী দু চার দিন পরেই বাগবাড়ি চলে যাবেন ওইখানে পেশ করব সন্ত্রাসবাদের নথিপত্রগুলো একটা কিছু ঘটনা ঘটে গেল পরের দিন পেপারে দেখুন মুসলিম মুজাহিদরা করেছে আল কায়দা গোষ্ঠী করেছে মুজাহিদে বিল্লাত করেছে এইসব যত মুসলমানদের উপরে মুসলমান সন্ত্রাস আসলে কারা তৈরি করছে এর কুলের কথাটা ওইখানে খুলে বলবো তাতে আপনাদের অনেকের ব্রেন পরিষ্কার হয়ে যাবে মোবাইলে চিপ ফরম্যাট মানে নিয়ে যাবেন কথাগুলো রেকর্ডিং করার জন্য ভাইজান আমার সেই জন্য পেশ করি আর একটুখানি শান্তি না চাইলে এ মুসলমান প্রাচীন মন্দির কি থাকত বিদ্যমান আজও আছে বেদ বাইবেল পুরাণ লাকুম কুম অলিয়া দিন বলেছে কুরান আমেরিকার হোয়াইট টাওয়ারকে করে সাপাই যখন দেখলো মুসলমানকে দমানো যাচ্ছে না তখন আমেরিকার হোয়াইট টাওয়ারকে করে সাপাই আর সেই দোষ উসামা বিল্লা দেনে চাপাই সবারি মন ভরা হিংসায় এইসব কথাগুলো বললে কেন ওই বড় বড় পার্টির নেতাদের ইঙ্গিতে ছোট ছোট গুলো পয়সা লোভে আমার নামে দুষ্প্রচার করবে না বলুন আমার জ্ঞানী ভাইয়েরা একটু বুঝুন আর আগামী তো ওইখানে আরো একটু বুঝে আসবে আপনার যে হ্যাঁ এই কথাগুলো বললে তো আসলাম হবিবের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ তৈরি হবেই দুষ্কৃতি তৈরি হবেই স্বাভাবিক হবে কেন আমার নামে দুষ্কৃতি তৈরি হয়েছে কেন আমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে আপনার আজকে কিছুটা বুঝে আসছে আগামী তো ওইখানে আরো বুঝে আসবে শোনেন আগামী আর একটা ছন্দ পেশ করি আপনার ভাই আপনার একটা ভাই এম এম এসসি কমপ্লিট করেছে লম্বা চওড়া ফিগার কিছুদিন তবলিক জামাতে ঘুরে দাড়ি রাখা টুপি মাথায় দিয়ে অভ্যাস এসে গেছে কিন্তু সরকারি চাকরি দিতে হবে এখন একটা আপনার চাকরি এসেছে ইন্টারভিউ লেটার এসেছে পুলিশের চাকরির টুপি মাথায় দিয়ে আর দাড়ি নিয়ে পুলিশের চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে তাকে চাকরি দেবে এই চুপ করে আছেন কেন মানে আপনাদের এখানে সব পুলিশের চাকরি দাড়িওয়ালা টুপিওয়ালা করে নাকি চাকরি চাকরি দেবে না কি বলবে অফিসার নো ভ্যাকান্সি মানে সিট খালি নেই নো ভ্যাকান্সি দাড়ি টুপিওয়ালা শিক্ষা পকেটে রেখে হটাও ঝামেলা দাড়ি ও পাগড়ির সাথে থাকলে বালা সরকারি দ্বার তবে থাকতো খোলা ঠিক না তারা কারা আরে পাঞ্জাবি বলছেন কেন হ্যাঁ পাঞ্জাবের রহনে वाले को पंजाबी बोला ये बंगाल के रहने वाले को बंगाली बोलते हैं लेकिन बंगाली मुसलमान वो पंजाबी सिख प्रधानमंत्री कौन धर्मावलंबी सिख तो नो ভ্যাকান্সি দাড়ি টুপিওয়ালা শিক্ষা পকেটে রেখে হটাও ঝামেলা দাড়ি ও পাগড়ির সাথে থাকলে বালা সরকারি দ্বার তবে থাকতো খোলা এখন আমার আপনার কথা হলো শিখ যদি এদেশের ওয়াফাদার হয় ওয়াফাদার মানে বিশ্বাস শিখ যদি এদেশের ওয়াফাদার হয় শিখ যদি এদেশের ওয়াফাদার হয় এই শিখ যদি এদেশের ওয়াফাদার হয় তো দেহ রক্ষী হয়ে কেন মরলো ইন্দিরা দুনিয়া আর নাই সাদা এ এক গোলক ধাঁধা সবার মন ভর আচ্ছা বস ভাই যেন আর বেশি বিলম্ব করবো না কেন কিছু মানুষকে ভালো লাগছে আর কিছু মানুষকে রাগ ধরছে এটাও হতে পারে বলবো তবু বলবো আচ্ছা আপনারা যা যা চাইছেন হোক এটা হাত তোলেন দেখি কোন কোন ভাই চাইছে বাবাজি হাত তোলেন দেখুন দেখুন আমার বাবাজি হাত তোলেন উহুম।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 আমি আল্লাহ তোদের মাফ করতে বড় ভালোবাসি সেই আশ্বাস আর বিশ্বাস নিয়ে হাজার হাজার মানুষ আপনার দরবারে দুটো হাত তুলে এই তাহাজ্জুদের নামাজের শেষ লগ্নে আমরা আপনার দরবারে হাত তুলে চাইছি আল্লাহ আমাদের বিগত জীবনের সমূহ পাপ রাশিগুলি আল্লাহ আপনি মাফ আর সাফ করে দেন আল্লাহ গো সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু বলেছি শুনেছি আমাদের বলাই আর শোনাই যদি কোনো ভুল ত্রুটি বিচ্ছুতি হয়ে গিয়ে থাকে আল্লাহ গো আপনি নিজ গুণে ক্ষমা করে দিয়ে যতটুকু নকি বা পুণ্য দান করবেন সমূহ স্বভাব আপনার প্যারা রাসুল পাকের পাকার ওয়াহা মুবারকাই পৌঁছে দেন ওখান থেকে নিয়ে হাজরত আদি পিতা আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী ও রসুলগণ গুজরে গেছেন আল্লাহ তাদের পাকার ওয়াহা মুবারকাই পৌঁছে দেন আখরিন নবীর যত সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম সালিহিনে কেরাম শহীদানে কেরাম পাক পাঞ্জাতান আল্লাহ तमाम পৃথিবীর বুকে যত পীর ওলি গৌস কুতুব আব্দালরা পর্দায় রয়েছেন সিলসিলায়ে কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আশরাফিয়া কালিমিয়া হাবিবিয়া তাবিবিয়া রেজুবিয়া আল্লাহ যত তরিকপন্থী পীর ও মুর্শিদ মুতাকিদ এক কথায় সিরাতাল মুস্তাকিমের উপরে চলে আপনার নৈকট্য লাভ করতে যারা সচেষ্ট হয়েছেন আল্লাহ সেই পীর ওলি গৌস কুতুব আব্দালগণের পাক আর ওয়াহ মোবারকাই পৌঁছে দেন রব্বুল আলমিন সারা বিশ্বের বুকে তাম পৃথিবীর জমিনে আমাদের জানা অজানা যত বা কবরবাসীরা কবরস্থানে নফসি নফসি নফসি নফসি করছে শুয়ে শুয়ে আল্লাহ তাম মমিন মমিনাতের কবরে কবরে এ স্বভাবের অংশ পৌঁছে দেন এই মাইকের আওয়াজ আল্লাহ এই কলাপুকুর গ্রামের জলসার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে মাওলা এর মধ্যে যত আমাদের জানা অজানা নতুন পুরানো কবস্থান সাইবাখানা গোরস্থান আছে রাব্বুল আলমিন আল্লাহ ছোট বড় মহিলা পুরুষ যারাই যারাই কবরে শুয়ে আছে এই পাক পরবর্তীকার গো দয়া করে মেহরবানি করে এই স্বভাবের খাস অংশ এই কবস্থান কবস্থান এই সীমার কবস্থান গুলোর গুলোই পৌঁছে দেন রব্বুল আলমিন আমরা যারা হাত দুখানা তুলেছি এখানে অনেক বাপারা ছেলে হাত তুলেছে অনেক বিবিহারা স্বামী হাত তুলেছে অনেক পুত্র হারা বাপ হাত তুলেছে অনেক স্বামী হারা বিধবা মা হাত তুলেছে আল্লাহ অনেক বড় ভাই ছোট ভাইকে হারিয়ে হাত তুলে বসে আছে অনেক ছোট ভাইরা বড় ভাইকে হারিয়ে হাত তুলে বসে আছে অনেক কন্যা হারিয়ে কন্যার পিতা হাত তুলে বসে আছে অনেকেই মা জননীকে হারিয়ে এতিম সন্তান হাত তুলে বসে আছে আল্লাহ গো অনেক মামার ভাগ্নি হাত তুলে বসে আছে অনেক ভাই ভাইপো হাত তুলে বসে আছে যাদের যাদের রিসেন্টলি আত্মীয় স্বজন কবরের মাটিতে চলে গেছে এই একথা তাদের তাদের তাদের অন্তর থেকে ভুলতে পারছে না আল্লাহ যাদের কথা এই মুহূর্তে বেশি বেশি মনে পড়ছে আল্লাহ তাদের খবরে খবরে এ সবাবের বিশেষ অংশ পৌঁছে দেন এই কথা বলার সুযোগ যারা করে দিল আল্লাহ তারা নিঃসন্দেহে জলসা কমিটি এরা দুনিয়ার মানুষের কাছে কিছু চাই না এরা চাই আপনার কাছে তাই আজকের এই জলসার জন্য যারা প্রথম যুক্তি দাতা প্রথম পকেট থেকে পয়সা বার করেছিল যারা তখন থেকে নিয়ে আর আমরা চলে যাওয়ার পরও পর্যন্ত জলসার শেষকৃত্য পর্যন্ত যারা এই মেহনত মুশাক্কাত কিছু নগদ টাকা দিয়ে শরীর দিয়ে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সময় দিয়ে যারা যারা সহযোগী বন্ধু হিসাবে আপনার জলসা কমিটির খাতায় নাম দিয়েছে আল্লাহ তাদের প্রত্যেকের গোপন মনের মনোবাসনা জায়েজি মনের মনস্কামনা নেক মনের মনোবাঞ্চনাকে আল্লাহ আপনি পূর্ণ করে দেন আল্লাহ আলামিন যুব সমাজের আলামিন ক্লাবের যে সমস্ত সদস্য ভাইয়েরা বেশ আল্লাহ বেরোজগার আছে আল্লাহ বেকার আছে আপনি দয়া করে মেহরবানি করে সেই সমস্ত শিক্ষিত বেকারগুলোকে হালাল রুজির একটা ওসিলা করে দিয়ে তাদেরকে সকার বানায় দেন আজকের জলসায় যে সমস্ত স্কুল কলেজ মক্তব মাদ্রাসায় ইউনিভার্সিটিতে পড়নেওয়ালা পড়নেওয়ালি ভাই বোনেরা হাত তুলে আমিন আমিন করছে তাদের জেহেন শক্তিকে আল্লাহ আপনি বৃদ্ধি করুন বছরের পর বছর ক্লাস বাই ক্লাস উত্তীর্ণ হওয়ার তৌফিক এনায়েত করুন আজকের জলসায় যে সমস্ত মা জননীরা কঠিন রোগে রোগগ্রস্ত হয়ে আছে আল্লাহ তাদের শরীর থেকে আসমানি বালা দুশ্মনী বালা শৈতানি বালা রুহানি বালা ইনসানি বালা যত রকমের বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবতকে আপনি দূরীভূত করে দেন আজকের জলসাই যে সমস্ত মায়েরা নিঃসন্তান আছে সন্তান হয়নি বিয়ে হয়েছে অথচ সন্তান আসেনি আজকে জলসার ওসিলা করে আল্লাহ তাদেরকে আপনি সন্তানের মা বানায় দেন আজকের জলসাই যে সমস্ত পুরুষেরা ঋণগ্রস্ত হয়ে আছে অভাবগ্রস্ত হয়ে আছে করজদার হয়ে আছে আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দিয়ে ঋণ থেকে করজ থেকে আল্লাহ দিনা থেকে মুক্তি পাওয়ার মতো তৌফিক এনায়েত করুন আজকে জলসায় যে সমস্ত সমস্ত পিতামাতারা আমিন আমিন করছে আল্লাহ যাদের বাড়িতে জোয়ান যুবতী কন্যা রয়েছে আল্লাহ কাউকে তো আপনি বিজোড় করেননি তার যেখানে রুটি এবং রুজি আছে অবিলম্বে তার জোর সালামত করে দিয়ে সেই বিবাহে বিবাহযোগ্য কন্যার আল্লাহ আব্বা আম্মার চিন্তাকে আপনি দূরীভূত করে দেন আল্লাহ যাদের ঘরে জোয়ান বেটা আছে সুপাত্র আছে সুপাত্রী পাচ্ছে না তারও যেখানে কিসমত আছে রুটি রুজি আছে আল্লাহ যার সাথে তার জোর আছে আল্লাহ গো তার জীবনের সুপাত্রে মিলিয়ে তার চিন্তাকে দূরীভূত করে দেন আল্লাহ আজকের জলসার জন্য যে সমস্ত মায়েরা বোনেরা কম বেশি চাঁদার হাতকে বাড়িয়ে দিয়েছে যে সমস্ত মুরব্বীরা জলসা করার জন্য বাচ্চাদেরকে সম্মতি দিয়েছে দোয়া করেছে এবং আজকের যে সমস্ত জোয়ান যুবকেরা আল্লাহ মেহনত মুসাক্কাতের পয়সাগুলি এ জলসার জন্য ব্যয় করেছে খোদাগো সেই সমস্ত অর্থ দাতাদের আল্লাহ রুজি রোজগারে আপনি বরকত দান করুন রব্বুল আলমিন আল্লাহ আজকের জলসায় যে সমস্ত মুরব্বী বাবজিরা আছেন পাকা দাড়িওয়ালা এবং ওই সমবয়সী যারা গো প্রত্যেকটা মুরব্বীর হায়াতকে আপনি দারাজ করে দেন আল্লাহ মুরব্বীদের হায়াতকে আপনি দারাজ করে দেন আল্লাহ মুরব্বীরা এই মুরব্বীদের দোয়াই অনেক কিছু হবে এই মুরব্বীদের দোয়া যদি না থাকতো জলসা সাকসেসফুল হতো না হয়তো এই মুরব্বীদের সহযোগিতা না থাকলে তাদের আল আউলাদরা এত বড় ঝুঁকি নিতে পারতো না হয়তো তাই আল্লাহ এই মুরব্বীগুলোর হায়াতকে আপনি তার হাজ করে দেন এখানে যত মুরব্বী আছেন আল্লাহ কাউকে হাজি সাহেব না করিয়ে যেন দুনিয়ার জমিন থেকে নেবেন না খোদা গো আপনি কবুল করুন কবুল করুন মনের কামনা খানায় কাবানা দেখায় মৃত্যু দিবেন না আয় পাক পরবর্তীকারী বেনিয়াজ আল্লাহ আজকের জলসাই যে সমস্ত পুরুষ এবং মহিলা স্বামী স্ত্রী যারা এসেছে খুদা গো তাদের জন্য খাস করে বলি যারা স্ত্রীকে মেয়েদের দলে ঢুকিয়ে দিয়ে স্বামীরা পুরুষদের দলে বসে আছে এই স্বামী স্ত্রী যারা এসেছে আল্লাহ এদের অন্তরে যদি কোনো মনোমালিন্য থাকে যদি একে অন্যের প্রতি কোনো সন্দেহ থাকে যদি কোনো শৈতানি